দেখেন আসলে বিষয়টা হচ্ছে এই দল কোনোভাবেই সমর্থনযোগ্য না ইসলামের জন্য কাজ করবে সেটাই সহি তারপরেও যদি একজন দর্জির নাম হয় দর্জি পুলিশের নাম পুলিশ আনসারের নাম আনসার মহাজের নাম মহাজের এরকম আসলে আল কায়দার নামটা এরকমই কায়দাতুল জিহাদ মানে জেহাদের কৌশল তো সেই হিসাবে আসলে কোনো দল না তারাও আসলে দল মনে করে না বরং এটা জেহাদ করে সেই জন্য এই নামটা তারা ব্যবহার কাছে সিফাত হিসাবে তো তারপরেও দল ব্যবহার করা না উচিত না তো এইভাবেই সবগুলোই তালেবান তালেবান এটা আসলে কোন দল না এটা আসলে ছাত্র তালেবান অর্থ কি মাদ্রাসার ছাত্র ছাত্র সংগঠনও না এই নামটা তৈরি করছে আমেরিকা অর্থাৎ ওরা কোন দল খুঁজে পায় নাই দেখে কারা করে করে মাদ্রাসা ছাত্ররা নাম দিল কি তালেবান এখন একটা ই হয়ে গেছে তারপর এটা কোনো তালেবান মানে ছাত্র এটা ওই মহাজার আনসারদের মতো এই বিষয়টা আল সাবাব মানে হলো যুবক সাবাব মানি কি যুবক মিলে কাজ করছে যুবক কাজ করছে দল আকারে নেওয়া দরকার নাই এটাকে এবং যদি দল আকারে হয়ে যাবে বর্জন করো দল সব জায়গাতে সেটা যে করুক দল কোনোভাবে ইসলামের সমর্থনযোগ্য না জি বোধহয় আমরা শেষ করেছি ইনশাআল্লাহ দাদা কুমল্লা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক একজন আজান দিয়ে দাও ওখানে মুখে আজান